অবিচলিত টিনের সৈন্য আজকের গল্প খুব বেশি পুরনো নয় মনু একটা ছোট্ট ছেলে যে থাকতো একটা বড় বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে মনুর খেলনা খুব পছন্দের ছিল প্রতিবার বাজারে নতুন খেলনা এলেই মনুর বাবা মা ওকে কিনে দিত ওর ঘর ভর্তি ছিল টেডি বিয়ার আর বার্বি আর রেস কার একদিন মনুর মা ওকে একটা বাক্স এনে দেয় টিনের তৈরি ওতে কি আছে মা এটা আমার ছোট্ট মিষ্টি ছেলের জন্য টিনের সৈন্য এবার তোমার নিজের সৈন্য থাকবে এরা তোমায় রক্ষা করবে বা আমার টিনের সৈন্য বাক্সের ভেতরে ছিল টিনের তৈরি একশোটি সৈন্য এই একশোটি সৈন্যের মধ্যে একটা একেবারে আলাদা ধরনের টিনের সৈন্য ছিল ও এই বেচারা সৈন্যটির মাত্র একটা পা আছে মা ও ওরা হয়তো ভুল করে এই বাক্সে দিয়ে দিয়েছে এটা ভাঙা আমি পাল্টে নিয়ে আসব না না মা তুমি না বলেছো আলাদা হওয়ার মানে এই নয় যে আমরা ভালো বা খারাপ ও তো সবার থেকে আলাদা আমি ওকে আমার ক্যাপ্টেন বানাবো ওর নাম আমি রাখবো ক্যাপ্টেন টেন বাকি সবগুলো একই দেখতে আমি ওদের নাম দিতে পারবো না কারণ আমি বুঝতেই পারবো না আমি কার সঙ্গে খেলছি কিন্তু আমি সহজেই চিনে যেতে পারবো ক্যাপ্টেন টেন কোনজন ও হবে আমার বিশেষ সৈন্য আহ আমার সোনা ছেলে আমি তোমায় সুশিক্ষা দিয়েছি তুমি ঠিক বলেছ ওর মধ্যে কোনো খুঁত নেই ও শুধুমাত্র আমাদের থেকে আলাদা ও হলো বিশেষ একজন মনুর ক্যাপ্টেন টিনকে খুব পছন্দ হয় এবং সে ওটাকে আলমারিতে তুলে রেখে দেয় শোনো ক্যাপ্টেন টিন আমি যখন থাকবো না তখন তোমায় আমার সব খেলনার দেখাশোনা করতে হবে ঠিক আছে আমরা হলাম টিম আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না মনু রাতের খাবার তৈরি ওকে ক্যাপ্টেন টেন কিছুক্ষণ পরেই দেখা হবে টিন মানুষকে খুব ভালোবাসে মনু দরজা বন্ধ করতেই সব কটা খেলনা জীবন্ত হয়ে ওঠে টিন সবাইকে দেখতে থাকে পান্ডা পিঠ সোজা করে নেয় জিরাফ যে খুবই অদ্ভুতভাবে পড়েছিল উঠে দাঁড়িয়ে ঘাড় সোজা করে নেয় বারবি মাথাটা ঘুরিয়ে নেয় যা ভুল দিকে ঘোরানো ছিল খেলার সময় হয়েছে মনু কোথায় তোমার হয়েছেটা কি বলো তো ও তো কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে খেলছিল আসলে আমি হলাম বাদুর আমি দিনে ঘুমোই তাই আমার দোষ নেই কিন্তু টিন ওদের কথা শোনা বন্ধ করে দেয় ওর চোখ পড়েছিল দূরে রাখা এক ঝলমলে মূর্তির দিকে সামনে রাখা ছিল একটা সুন্দর কাগজের ব্যালেরিনা একটা বিশাল প্রাসাদের সামনে ওর জামার রং বারবার ঝলমলিয়ে উঠছিল সবচেয়ে বেশি ঝলমল করছিল লাল রঙের একটা হাট জামার ঠিক মাঝখানে রাখা সে এক পায়ে নাচছিল আরেকটা পা পেছন দিকে ওপরে তোলা ছিল প্রাসাদের ঠিক বাইরেই একটা সুন্দর ঝিল ছিল জলের প্রতিফলন হচ্ছিল তার মুখে ঠিক যেমন সকালে ঘাসে শিশির পড়ে টিনের চোখে অন্য আরো কিছু পড়ছিল বাহ আমি ওর মতো সুন্দর কাউকে কখনো দেখিনি এর আগে ট্রেসির কথা বলছো হ্যাঁ ও খুব সুন্দরী সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে ওর কাছে ব্যালেরিনাই সবকিছু ও আমি সত্যি দুঃখিত আমি আপনাকে অসম্মান করতে চাইনি আমি বুঝিনি যে আমি এত জোরে কথা বলছি ও তুমি সত্যি একজন ভালো সৈন্য বিনয়ী আর অন্যকে সম্মান দাও শুনে খুব ভালো লাগলো স্যার ধন্যবাদ শুধু এতটুকুই কথা বলে সে মিস্টার ডলফিনের সঙ্গে কিন্তু তার কথা সে কোনোদিন ভুলবে না ট্রেসি যে ব্যালেরিনা নাচে বেশি সময় লাগে না বুঝতে যে ট্রেসিকে ও ভালোবেসে ফেলেছে রাত এগোতে থাকে প্রতিটা খেলনা নিজেদের মতো করে খেলে আর হাসে কিন্তু টিন এক সেকেন্ডের জন্য ট্রেসির ওপর থেকে চোখ সরায় না হুম আমার ওর সঙ্গে গিয়ে একবার কথা বলা উচিত কিন্তু আমি ওকে বলবোটা কি ও কি আমায় মেনে নেবে যাই হোক একবার চেষ্টা করে দেখা যেতে পারে এখানে বসে বসে ভাবাচ্ছে গিয়ে কথা বলা ভালো মিস্টার ডলফিন আপনি কি আমায় নামতে একটু সাহায্য করবেন আমায় মিস ট্রেসির সঙ্গে কথা বলতেই হবে আমি আমার মনের কথা ওকে বলতে চাই হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো আমি নিশ্চয়ই ট্রেসি হলো গিয়ে এখানকার সবচেয়ে সুন্দরী ব্যালেরিনা আর তুমি হলে একজন টিনের সৈন্য তাও আবার তোমার একটা পা আছে তোমার কি মনে হয় ও তোমায় মেনে নেবে আমায় ক্ষমা করে দাও বন্ধু আমার তোমায় ভালো লাগে কিন্তু আমি কখনোই চাই না তুমি দুঃখ পাও ক্ষমা চাওয়ার কিছুই হয়নি তুমি তো সত্যিটাই বলেছ কিন্তু আমার কাছে এক পা নেই মানে এই নয় যে আমার কাছে হৃদয় নেই ওর জানা উচিত আমি ওকে কতটা ভালোবাসি ও কি ভাববে সেটা আমি ঠিক করতে পারি না ও চাইলে আমাকে প্রত্যাখ্যান করতেই পারে কিন্তু আগে তো ওর এটা জানা উচিত তাই না ঠিক আমি তোমার মতো করে বিষয়টা ভাবিনি তুমি ঠিক বলেছ অন্যেরা আমাদের ব্যাপারে কি ভাবে সেটা জরুরি নয় জরুরি হলো আমরা নিজেদের ব্যাপারে কি ভাবি এবার তুমি যাও good luck captain Tintin একটা লম্বা নিঃশ্বাস নেয় এবং ব্যালেরিনার দিকে এগোতে শুরু করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় সে বেশ কয়েকবার মাটিতে পড়ে যায় কিন্তু প্রতিবার সে একই উদ্যম নিয়ে উঠে দাঁড়ায় এবং একইভাবে লাফিয়ে এগোতে থাকে অবশেষে সে পৌঁছয় প্রাসাদের সামনে ওর ভীষণ চিন্তা হয় কিন্তু ও নিশ্চিতভাবে জানতো যে ওকে কি করতে হবে ওকে শুধু বলো যে ও কতটা সুন্দর দেখতে এবং তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাও হ্যালো মিস আমি এখানে বলতে এসেছি যে আমি কত সুন্দর দেখতে হ্যাঁ? কি না না মানে আমি আমি বলতে চাইছিলাম যে তুমি খুব সুন্দর মানে এই নয় যে বাকিরা বাজে দেখতে মানে আমি বলতে চাইছি কেউ কেউই বাজে দেখতে নয় এই প্রাসাদটা খুব সুন্দর দেখতে আর এই ঝিলটাও জিরাফটাও আর এই প্যান্ডাটাও এরা সবাই খুব সুন্দর জন্তু না তাই বলে আমি তোমায় জন্তু বলছি না আহ আমার মুখটা না খোলাই ভালো তুমি নিশ্চয়ই ক্যাপ্টেন টেন আশা করি তোমার ব্যথা লাগেনি কারণ তুমি বেশ কয়েকবার পড়ে গেছিলে ও হ্যাঁ আসলে এক পায়ে হাঁটা চলা করাটা সত্যি একটু কঠিন একটা ব্যাপার ও হ্যাঁ আমি সত্যি দুঃখিত আরে না না লাফানো তো শরীরের পক্ষে খুবই ভালো ঠিক ট্রেসি টিনের উপর থেকে নিজের চোখ সরাতে পারে না সে আগে কখনো এমন সৈন্যকে দেখেনি যার মনোবল এত বেশি সত্যি ও বিশেষ ছিল আমি এখানে তোমায় বলতে এসেছি যে তুমি হলে আমার দেখা সবচেয়ে সুন্দর ব্যালারিনা আর আমি তোমার বন্ধু হতে চাই ধন্যবাদ ক্যাপ্টেন টিন আর ট্রেসি সারা রাত ঝিলের পাশে গল্প করে কাটায় গল্প করে হাসাহাসি করে দুজনের কাছে ওটা ছিল সেরা রাত আয় আমার নতুন খেলনা দেখবি আয় আমি তোকে আমার নতুন ক্যাপ্টেনকে দেখাবো ও খুব শক্তিশালী এবং সুন্দর দেখতে ক্যাপ্টেন টেন ও আরে কোথায় গেল মা তুমি কি আমার ক্যাপ্টেন টিনকে দেখেছো হুম এ তো অনেক খেলনা ও টিনের সৈন্য দাঁড়াও ও তো ভেঙে গেছে আমি ওকে সম্মানের সাথে বিদায় জানাই তাহলে ওকে একটা নৌকো করে আমি ভাসিয়ে দিই দূরে চলে যাও সৈন্য ভালো থেকো ও আরে না আমি কোথায় যাচ্ছি এটা জল দ্রুত গতিতে বইছিল টিনের করার মতন কিছুই ছিল না না বাঁচাও আমায় উপরে উঠতেই হবে মানুষ বন্ধু আর ট্রেসির কাছে ফেরত যেতে কিন্তু টিনের কিছু করার আগে ও নৌকো জলে তলিয়ে যেতে শুরু করে এবার জলের স্রোত একটু আসতে হয়েছিল কিন্তু টিন না তো নৌকো ঘোরাতে পারবে না তো ওর থেকে লাফাতে পারবে ও জানতো লাফালে ও ওই জলে ডুবে যাবে সময় এগোতে হবে কিন্তু অবিচলিত সৈন্য নৌকো ঘোরানোর চেষ্টা চালিয়েই যায় না না না নালার জল গিয়ে মেশে সমুদ্রের সঙ্গে নৌকো সম্পূর্ণভাবে ভেঙে যায় টিন তৈরি ছিল টিন দিয়ে ও অনেক চেষ্টা করে কিন্তু সাঁতার কাটতে পারে না টিন অতল সমুদ্রে তলিয়ে যায় ও ট্রেসি আমায় ক্ষমা করে দাও না আমি হাল ছাড়বো না আমি হলাম ক্যাপ্টেন টেন আমি আমার বাকি জীবনটা ট্রেসি আর মনুর কাছে ফেরত যাওয়ার চেষ্টায় কাটিয়ে দেবো কিন্তু তার পরীক্ষা এখনো শেষ হয়নি টিন যখন উঠে দাঁড়িয়ে জল থেকে বেরোনোর জন্য এগিয়ে যায় একটা বড় মাছ সাঁতরে আসে এবং ওকে গিলে নেয় বোকা মাছ একটা এটা তুমি কি করলে আরে আমি তোমার খাবার নই বের করো আমাকে দৃঢ় সৈন্য মাছের পেটের মধ্যেই নড়তে শুরু করে বেরোনোর জন্য মাছটা এতটাই অস্বস্তিতে পড়ে যায় যে ও জলের উপরে উঠে আসে আর ঠিক সেই সময়ই পেয়ে গেছি আজ আমি ভালো মাছ রেঁধে খাওয়াবো রাঁধুনি মাছটাকে রান্নাঘরে নিয়ে যায় এবং বড় একটা ছুরি দিয়ে মাছটা কাটে ও আরে এটা আবার কি একটা টিনের সৈন্য রাঁধুনি সঙ্গে সঙ্গে সৈন্যকে জলে ফেলে ধুয়ে নেয় সে সবাইকে দেখাতে চাইছিল যে সে কি পেয়েছে যাই হোক একজন সৈন্য তার সফর শেষ করে বাড়ি ফিরেছে বলে কথা কিন্তু টিনের একটু অদ্ভুত লাগে সে রাঁধুনির মুখটা দেখেনি কিন্তু ওর চোখে অন্য কিছু পড়ে জায়গাটা কেমন চেনা চেনা লাগছে মনে হচ্ছে এইটা কি করে হতে পারে হয়তো আমার মাথায় খুব জোর লেগেছিল কিন্তু টিনের ধারণা ঠিক ছিল ও ওখানে আগেও এসেছে ওটা একই বাড়ি ছিল সে আবার ফেরত চলে এসেছিল মনু আর ওর প্রেমিকা ট্রেসির কাছে ওই তো আমার ক্যাপ্টেন টেন আমি গতকাল ওকে হারিয়ে ফেলেছিলাম ওহ অনেক ধন্যবাদ ওকে ফেরত আনার জন্য টিন মনুকে দেখে খুব খুশি হয়ে যায় কিন্তু ওর দু চোখ খুঁজছিল ওর বন্ধু ব্যালেরিনাকে অবশেষে চোখে পড়ে ঠিক একই স্থানে সে দাঁড়িয়েছিল ওর অপেক্ষায় টিন যখন ওর দিকে তাকায় ওর চোখের পলক পড়ে না ও বুঝতে পারে না রাধুনির পা পিছলে যায় এবং টিন গিয়ে পড়ে আগুনের মধ্যে না ক্যাপ্টেন টিন কিন্তু অনেক দেরি হয়ে যায় টিন গলতে শুরু করে কিন্তু ওর কোনো কষ্ট হয় না ও একইভাবে নিজের প্রেমিকা ব্যালেরিনার দিকে তাকিয়ে থাকে ট্রেসিও সৈন্যের ওপর থেকে নিজের চোখ সরাতে পারে না ওর সঙ্গে ও আগুনে ঝাঁপ দিতে পারলে ভালো হতো ঠিক সেই সময় মনুর মাথায় একটা ফন্দি আসে ও দৌড়ে জানালার কাছে যায় এবং ওটা খুলে দেয় এই তো হাওয়াতে আগুন নিভে যাবে কিন্তু হাওয়াতে আগুন নেভে না ওটা কি করে কাগজের ব্যালেরিনাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে আগুনের মধ্যে তেমা এ কি হলো ট্রেসি সবকটা পুতুল দেখতে থাকে ট্রেসি আর টিনকে আগুনে পুড়তে ওদের সবার মুখে হাসি ছিল অবশেষে এরা দুজন এক হয়েছে মা যতক্ষণে আসে ততক্ষণে কাগজের ব্যালেরিনা এবং টিনের সৈন্য পুড়ে ছাই হয়ে যায় কিছুই অবশিষ্ট থাকে না <laughs> ও মা ট্রেসিয়ার টিন পুড়ে গেছে আহারে আমার সোনা ছেলে কাঁদিস না বাবা ওটা আবার কি ওটা একটা হার্ট নাকি অবশ্যই ওটা একটা হার্ট ছিল যা তৈরি হয়েছিল টিন গলে গিয়ে আর ঠিক ওর মাঝখানে ছিল লাল রঙের আর একটা হার্ট ঠিক ব্যালেরিনার জামাতে যেমনটা ছিল তেমন শুধু ওইটুকুই ওর অবশিষ্ট ছিল মনু ওর খেলনা ভালোভাবে চিনত ও বুঝতে পারে কি হয়েছে ও এক গাল হেসে দুটো জুড়ে যাওয়া হাট আলমারির ওপরের তাকে রেখে দেয় এবার টিন আর ট্রেসিকে কেউ বিরক্ত করতে পারবে না ওরা আজীবনের মতন একসঙ্গে থাকবে আর মনুও আর কাউকে হারাবে না ট্রেসি আর টিন চিরকাল একই সাথে থাকবে